بها সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের উপর পাঁচ অক্ট সলাৎ ফরজ করেছেন এবং সলাৎ পাঁচ অক্ত নামাজ ওইভাবে আদায় করতে হবে যেভাবে উল্লাহ সাল্লাম আদায় করেছেন সংখ্যার দিক থেকে ধরনের দিক থেকে সময়ের দিক থেকে তরিকার দিক থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সালাদ সম্পাদন করেছেন পাঁচ অক্ত নামাজ পড়েছেন সেইভাবে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে এটা হচ্ছে আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস মোতাবেক আমাদের এলম এবং আমল হইতে হবে যখন আমাদের বিশ্বাস যে রাসুল উল্লাহামের মতো সলাৎ আদায় করতে হবে তখন আমাদের রাসুল উল্লাহামের সালাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে এলম হাসিল করতে হবে আর জানার পরে তার প্রতি আমল করতে হবে সেই মোতাবেক নামাজ পড়তে হবে এমন কোন অজুহাত চলবে না যে আমাদের <clears throat> মজহাবে কি আছে কোন মজহাবে কি আছে না আছে কোন এমাম সাহেব কি বলেছেন না বলেছেন এমাম সাহেবদের কাছে ওহি আসেনি তারা ইজতিহাদ করেছেন তারা দিনের খেদমত করেছেন ঠিকও করেছেন আবার কখনো তাদের ভুলভ্রান্তি হয়েছে যদি ভুলভ্রান্তি না হইতো তো দিন তো একটা তাহলে চার মত আর তিন মতই কেন হবে সবাই একমত হয়ে যেতেন তাহলে একমত হওয়া সম্ভব নয় কারণ মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন একটা জিনিসকে আপনি এক নজরে দেখছেন আর একজন আর নজরে দেখছে যার ফলে একটা জিনিস বা একটা ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা আলাদা আর একজনের ধারণা আলাদা এই জন্য মতবিরোধ হয়েছে ইখতলাফ হয়েছে কিন্তু দিন ইসলাম একটি আর নামাজের তরিকাও একটি সুতরাং সঠিক নামাজ রাসুল উল্লাহ সাল্লাম থেকে সহি সনদে বিশ্বস্ত সূত্রে যা প্রমাণিত তাই হচ্ছে সঠিক নামাজ সেভাবে নামাজ আদায় করতে হবে সেটা এমাম আবু হানি রহমতুল্লাহ নামাজের সাথে মিলুক কোন ক্ষেত্রে অথবা এমাম শাফির সাথে মিলুক অথবা মালিকের সাথে মিলুক এমাম আহমদের সাথে মিলুক আর নাই মিলুক জরুরি নয় যে ওই একটা গিয়ারে আপনি চড়ে গেছেন ওই গিয়ারে থাকবেন আপনি আপনি হানাফি নামাজি পড়বেন সাফেই নামাজি পড়বেন আপনি মালিকি নামাজি পড়বেন হামবেলি নামাজি পড়বেন না বরং এটা জায়েজই নয় যে আপনি হানফি নামাজ পড়বেন অথবা মালিকী অথবা সাফি অথবা হাম্বিরি নামাজ পড়বেন বরং নামাজ পড়বেন মোহাম্মদী নামাজ পড়বেন রসুর উল্লাহ সাল্লামের নামাজ পড়বেন আর তারা সকলে চেষ্টা করেছেন আইমাই আর বা চার ইমাম সকলে চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা করতে গিয়ে অনেক সময় ভুল হইতে পারে আমিও চেষ্টা করে বলার চেষ্টা করেছি সঠিকটা কিন্তু ভুল হইতে পারে ওই রকমই ব্যাপার আসলে বাকি কথা হইল যে তারা চেষ্টা করেছেন তাদের ভুল যদি হয়ে থাকে তাহলে আল্লাহ পাক তাদেরকে তার উপরে সব দিয়েছেন তাদের মেহনতের কারণে আর আপনি ভুলটা জানার পরেও যদি আমল করেন ভুলের উপর তাহলে আপনি গুনাগার এটা সবসময় মনে রাখতে হবে ভুলটা জানার পরে তাহলে জানার চেষ্টাও করতে হবে তার জন্য আজকের বিষয়বস্তু হচ্ছে নামাজের মধ্যে সুরা ফাতেহা পাঠ করা সালাতে সুরা ফাতেহা পাঠ করা নামাজি কয়েক ভাগে বিভক্ত বলতে পারেন নামাজি কত প্রকার তিন প্রকার নামাজি নামাজি এমাম মানে এমামতি করছে নামাজি মানে নামাজ পড়ছে এমামতি করে আর আরেক নামাজি হচ্ছে মুক্তাদি নামাজ পড়ছে কিন্তু ইমামের পেছনে মুক্তাদি ফরজ নামাজি তিন নম্বর নামাজি হচ্ছে মনফারের একাকি নামাজি একা একা নামাজ পড়ছেন সুরা ফাতেহা পাঠের মাসলা আগে হাদিসগুলি তর্জমা করে দি যে হাদিস পড়েছি দু তিনটি হাদিস একসাথে এখানে লেখক হাফিজ ইবিন হাজার রহমতুল্লাহ আলাই সংকলন করেছেন বলগুল মারামে আর তারপরে তখন আসল মাসালাটির দিকে আসব ওবায়দাবিন সামেদ রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলছেন যে কালা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লা সলাতা কোন নামাজ নেই কোন নামাজ হয় না লেমান ওই ব্যক্তির লামিয়াকরাবে অম্মুল কোরআন যে অম্মুল কোরআন পড়ে না অম্মুল কোরআন পড়েন অম্মুল কোরআন মানে কোরআনের মূল কোরআনের মা সুরা ফাতেহার অনেকগুলি নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে অমুল কোরআন বা অমুল কিতাব কোরআনের মূল বা আল কিতাব কোরআনে কেরিমের মূল সুরা মৌলিক বিষয়গুলি এই সুরাই রয়েছে এই সুরাই তৌহিদ রয়েছে এই সুরাতে পরকালের কথা রয়েছে আখেরাত রয়েছে এই সুরাই হক এবং বাতিল পুরস্কৃতদের কথা রয়েছে আর বাতিল পন্থী মকজুব আলিম দলিনদের কথা রয়েছে আর কোরআনের সব গোটা কোরআনের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তৌহিদ রয়েছে না হয় পরকালের কথা রয়েছে আল্লাহর পরকাল বিচার দিবস হিসাব জবাবদেহি এই বিষয়গুলি আসল বিষয়বস্তু কোরআনে করিমের আর কোরআনে করিমে মানুষকে ভাগ করা হয়েছে তিন রকম ভাবে এক হচ্ছে পুরস্কৃত জান্নাতি যারা আর যারা জাহান্নামী তারা দুই ভাগে বিভক্ত জেনে শুনে জাহান্নামী জানে কিন্তু বেআমল বেদিন মগজুব আলিম গজব প্রাপ্ত আর আরেক শ্রেণীর দলিন জানলো না আর মানলো না কোরআনে করিমের গোটা পুরো কোরআনের বিষয়বস্তু হচ্ছে এগুলি এই জন্য সুরা হচ্ছে কোরআনে করিমের মূল অমুল কিতাব বা অমুল কোরআন তো যে ব্যক্তি অম্মুল কোরআন পড়ে না সেই ব্যক্তির নামাজ হয় না এ হচ্ছে হাদিস মুতাফাকুন আলী হাদিসটি তো আছে মুসলিম আছে বরং অন্য অন্য সবগুলি কিতাবে আছে প্রায় আবু দাউদ্দিনা সাহি তিরমিজ ইবিন মাঝে এমন কোন কিতাব নেই আমার মনে হয় যে সেই হাদিসের কিতাবে এই হাদিসটি নেই অফির হেব্বান ইমাম ইবনে হেব্বানের একটি বর্ণনা রয়েছে আর দারা কুতুনির আরেকটি বর্ণনা রয়েছে লা সলাতুন কোন নামাজ যথেষ্ট হয় না আজা ইউজি মানে কোন রকম চলার মতো হওয়া চলার মতো হওয়া তাহলে নামাজ চলার মতো হয় না মানে অচল হয় না এই শব্দ দ্বারা প্রমাণিত হয় কার লাইক রাফিহা যেই নামাজে পড়া হয় না বে ফাতেহাতুল কিতাব ফাতেহাতুল কিতাব সুরা ফাতেহার আরেকটি নাম হচ্ছে ফাতেহাতুল কিতাব মানে কিতাবের শুরু কোরআনে করিমের শুরু আরম্ভ আর আল ফাতেহা সুরা এই সুরার নাম হচ্ছে আল ফাতেহাও তো সুরা ফাতেহা যে সালাতে পাঠ করা হয় না সেই নামাজ যথেষ্ট হয় না মানে চলার মতো হয় না মানে কমপক্ষে যে কবুল হবে তাও হয় না এই হাদিসটা এই জন্য নিয়ে আসা হয়েছে যে কেউ কেউ লা সালাতা মানে কামেল নামাজ হয় না এ তাবিল করার চেষ্টা করেছে পূর্ণাঙ্গ নামাজ হয় না অসম্পূর্ণ হয়ে যায় হয় কিন্তু অসম্পূর্ণ হয় এ কথা যেহেতু ব্যাখ্যা কর বা অপব্যাখ্যা করার চেষ্টা করেছে সেই জন্য এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে এই ব্যাখ্যা ঠিক নাই চলার মতো নামাজ হয় না আজা ইউজি মানে কেফায়াত করা কমপক্ষে যেটা বলা হয় যথেষ্ট হওয়া যথেষ্ট হয় না যে নামাজে সুরা ফাতিয়া পাঠ হয় না অফি ওখর আলী আহমদ মুসনাদ আহমদের আর একটি রয়েছে আবু দাওদে আছে তিরমিজিতে আছে ইবনে হেব্বানে আছে এতে আর একটু বাড়তি আছে তা হচ্ছে নবী করিম সাল্লাম একবার ফজর নামাজে ছিলেন আর জিজ্ঞেস করলেন লাল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকু সালাম ফেরার পরে জিজ্ঞেস করলেন সাহাবাই কেরামদেরকে মনে হচ্ছে যে তোমরা তোমাদের ইমামের পিছনে কেরাত পড়ছ সুরা পড়ছ লাল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম পেছনে যদি লোকজন কোন সুরা পড়ে আর সাহাবাই কেরামের আমল ছিল আস্তে আস্তে পড়লেও এক একটা শব্দ মাঝে মাঝে প্রকাশ পেত এটা সাহাবাইকার আমল এর এর উপর আমল আছে সৌদি আরবে জোহর আসরের নামাজে দেখবেন মাঝে মধ্যে ইমাম বা আশেপাশের লোক যারা সুরা পড়ছে আওয়াজ পাচ্ছেন না এরকম কেমদ্দিন জেহরি কেরাত নাই কিন্তু আস্তে কেরাতে কোন কোন শব্দ প্রকাশ পাওয়া এর মাধ্যমে বোঝা যায় যে পাশের লোকটা কিছু পড়ছে তো নবী করিম সাল্লা সাল্লাম টের পেলেন যে পিছনে লোকেরা কেরাত করছে সুরা ফাতেহাও পড়ছিল আরো কিছু সুরাও পড়ছিল তারা কলনা সাহাবারা বলছেন আমরা বললাম নাম হ্যাঁ আমরা তো পড়ি আপনার পিছনে পিছনে আমরা আপনার পিছনে পিছনে সুরা পড়ি কালা তখন নবী আলু কিতাব তোমরা করবে না এরকম একমাত্র সুরা ফাতেহা ছাড়া সুরা ফাতেহা ছাড়া অন্য কোন সুরা মোটে ইমামের পিছনে পড়বে না লাফাল করবে না তাহলে এর দ্বারা স্পষ্ট হইল যে সুরা ফাতেহা ছাড়া ইমামের পিছনে অতিরিক্ত পড়া জায়জ নয় ঠিক আছে মাসলা কেউ যদি মনে করে যে লম্বা ইমাম সাহেব পড়ছেন বুঝিও না তা আমি নিজের পড়া পড়ি না পড়া জায়জ নাই ইমামের পিছনে সুরা ফাতেহার অতিরিক্ত পড়া জায়জ নয় সর্বসম্মতিক্রমে এতে কোনো দ্বিমত নেই ইল্লাবি ফাতেহাতুল কেতাব তবে ফাতেহাতুল কিতাব সুরা ফাতেহা সুরা ফাতেহা পড়বে কেন কারণ নামাজ হয় না ওই ব্যক্তির যে ব্যক্তি এটা পড়ে না সুরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না এই শেষকার হাদিসটা যে হাদিসটা মুসনাদ আহমদে আছে আবু দাউদ আছে তিরমিজিতে আছে ইবনে হেব্বানে আছে এই হাদিস সহি না জয়ীফ যদি সর্বসম্মতিক্রমে সহি হয়ে যেত তাহলে কোন ইখতলাফের অবকাশই থাকে না মতবিরোধের অবকাশই থাকে না সবাই যদি একমাত্র ইহাদিসটাকে সহি মেনে নিতেন মহাদেশনিকরামরা তাহলে ঝামেলা শেষ হয়ে যেত স্পষ্ট যে এমামের পিছনে সুরা ফাতেহা পড়তেই হবে আর ওর ছাড়া অন্য কিছু পড়া যাবে না ঠিক না কিন্তু এই হাদিস সহি না জয়ীফ এই বিষয়ে বড়ই দ্বিমত আছে আর এই দ্বিমতের কারণে যারা সোরা ফাতে আমাদের পেছনে পড়তেও বলছে তারাও দুই ভাগে বিভক্ত একদল বলছে যখন শুনবে না তখন পড়বে আর যখন শুনবে তখন পড়া চলবে না পড়বে না কারণ এই হাদিস যাদের কাছে সহি যাদের কাছে এই হাদিস সহি তারা কি বলছে ইমাম জোরে পড়ুক আর আসতে পড়ুক কি করতে হবে সুরা ফাতে পড়তে হবে সুরা ফাতের বেশি পড়া যাবে না জোরে পড়লেন আর যারা বলছে এ হাদিস সহি নয় এ হাদিসে দোষ আছে একদল বলছেন তাহলে এ হাদিস সাব্যস্ত হলো না হ্যাঁ? তখন তারা বলছে যে যখন এমামের পিছনে আছে আর এমামের তেলাওত শুনছি আর সোনা অজীব ওয়াইজা কোরিয়াল কোরআন ফান সেতু যখন কোরআন তেলাওত হবে তখন শোনো আর হাদিস রয়েছে ওয়াইজা কারা ফান সেতু যখন এমাম পাঠ করবে তখন শোনো এটা মুসলিমের হাদিস তাহলে তাদের মতে তখন তারা বলছে এই হাদিস জয়ীফ সুতরাং আমাদের কাছে এটা সাব্যস্ত হইল না হ্যাঁ আর কোরআন পড়লে শুনতে হবে সুতরাং যখন ইমাম সাহেব পড়বে আর শুনতে পাচ্ছি তখন পড়া চলবে না তাহলে জেহরি কেরাত উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত করছেন আর সতেরো রাকাতের মধ্যে কত রাকাতে সেটা মাত্র ছয় রাকাতে মাগরে দুই হ্যাঁ এসার দুই ফজরে দুই এই ছয় রাকাতে শুধু জোরে কেরাত হয় এই ছয় রাকাতে জোরে কেরাত যখন হচ্ছে সুতরাং শুনতে হবে শোনার আয়াত আর হাদিসের আমল করতে হবে আর এই হাদিস যেহেতু আমাদের কাছে জয়ীফ সুতরাং জেহেরি কেরাতে শুনবেন পড়বেন না শুনে নেওয়াটাই কেরাতের বিকল্প তাদের কাছে স্পষ্ট বুঝতে পারছেন আচ্ছা বাকি কত রাকাত থাকে সতেরোর মধ্যে এগারো রকাত এগারো রাকাতে শুনছেন কিছু কি জোহরের চার আসরের চার মাগরেবের এক নয় হইল আর এসার দুই কত হইল এগারো এই এগারো রাখাতে কিছু শুনছেন শোনেন না তাহলে কিতাব যারা সুরা ফাতে পড়েও না শুনল না তাদের নামাজ হবে কি নিঃসন্দেহ হবে না ভালো করে শুনে রাখেন তাহলে কমের পক্ষে এতটুকু হেদায়ত হয়ে আসেন আর এতটুকু কোরআন হাদিস মানতে প্রস্তুত হন গণ আমি বাদ দিই যে যখন শুনছি না তখন অবশ্যই পড়তে হবে কারণ নামাজ হয় না আর নিজের নামাজকে এই ঝুঁকিতে রিস্কে রাখবেন না কেয়ামতের দিনে এমনটা না হয় যে নামাজ পড়ে গেলেন মাসাল্লাহ কিন্তু এক অক্ত নামাজ কবুল হয়নি কারণ হ্যাঁ, সুরাফা দিয়ে পড়েননি আপনি রকুন ছেড়ে দিয়েছেন এমনটা না হয় দুটো মত হইল না একটা হচ্ছে যে উচ্চ স্বরে যখন শুনবেন উচ্চ স্বরে কেরা তার শুনবেন এটাও জরুরি কারণ আমাদের দেশ আর এখানকার তেলাওয়াতে পার্থক্য আছে এখানে মাইকে তেলাওত হচ্ছে সুতরাং মসজিদের প্রত্যেকটি মুসল্লি তেলাওত শুনতে পাচ্ছে আর আমাদের দেশে দ্বিতীয় তৃতীয় কাতার মুসল্লি শুনে না কিন্তু ইমাম কি কেরাত করছে না করছে তাহলে এমনকি এই ছয় রাকাতেও যারা পেছনে আছে আর ইমামের কেরাত শুনে না তাদের জন্য ফরজ হচ্ছে সুরাফাতে পড়ে নেওয়া আরো ভালো করে শুনে রাখেন এখানে কোনো ওজোর চলবে না কারণ আপনি শুনছেন না দূরে থাকার কারণে আর সুরা ফাতেহা পড়লেন না তাহলে সুরা ফাতেহার হক আদায় করলেন না আপনি শুনলে সেটা পড়ার বিকল্প হইত একদল আইম্মাই কেরামদের মতে যারা মাঝামাঝি আছেন তিনটি মতের মধ্যে তাহলে সুরা ফাতেহা না পড়লে আপনি নিজের নামাজকে খাতরাই ঝুঁকিতে রিস্কে রাখলেন বরং এর উপরে একই থাকা উচিত যে যখন শুনছেনও না আর পড়ছেনও না শোনাও হইল না আর পড়াও হইল না তখন সুরা তাছাড়া ছাড়া নামাজ হয় না এ ব্যাপারে নিশ্চিত থাকেন যখন শুনছেন আর পড়লেন না এই ক্ষেত্রে দলিল এদেরও বেশ মজবুত আছে সুতরাং নিশ্চিত বলা যাবে না যে সুরা ফাতে এখানে পড়তেই হবে বর এই ক্ষেত্রে নামাজ আল্লাহ আলাম হয়ে যাবে কারণ দলিল এদেরও দুর্বল নাই দুটো মত হইল হ্যাঁ আরেকটা মত আরেকটা মত হচ্ছে যেটা দুর্বল মত সেটা হচ্ছে যে এমামের পিছনে যারা মুক্তাদি তাদের সুরা ফাতেহা পড়া জায়েজই নাই পড়তে হবে না হ্যাঁ শোনক আর নাই শোনক শোনক আর নাই শোনক জোহরে পড়া যাবে না আসরে পড়া যাবে না মাগরেও পড়া যাবে না এসবে পড়া যাবে না আর জোরে কেরাত হইলেও পড়া যাবে না আর আস্তে কেরাত হইলেও পড়া যাবে না বুঝতে পারলেন না এই মতটি তিনটি মতের মধ্যে দুর্বল মত এদের দলিল কমজোর আর এর ওপরেই আমাদের দেশের অধিকাংশ মজাবধারী ভাইদের আমল সুতরাং আমলের সংশোধনের প্রয়োজন রয়েছে যাতে নামাজটা বিপদে না থাকে কেমতের দিনে নামাজের ফল পাওয়া যায় এই আশা নিয়ে যেতে পারে আল্লাহের কাছে আর দুটি মতকে আরো একটু ক্লিয়ার করে আপনারা বলেন একটা মত হলো যে এমাম জোরে পড়ুক আর আসতে পড়ুক মোক্তাদিরা পড়বে না অন্য সুরাও পড়বে না সুরা ফাতেও পড়বে না আর একটি মত হচ্ছে এর বিপরীতটা জোরে হোক আর আসতে হোক হ্যাঁ পড়তে হবে পড়া ফরজ এটা হচ্ছে ইমাম শাফির মত এটা হচ্ছে ইমাম বখারি রহমতুল্লাহ আলের মত রহমতুল্লাহ আলী মাজমাইন আর অন্যান্য অনেকে আহলেদিস সালামাদের মত এটাই ভারত বাংলাদেশ পাকিস্তান আহলেদিস সালামাদের মত এটাই ইমাম বখারি আর ইমাম শাফির মতের উপরে তারা আর সাহাবাই কেরামদের মধ্যে অনেকের মত এটা আবার অনেকের মত যেটা এখন বলছি তিন নম্বর সেটা হচ্ছে যে কেরাত দুই রকম জেহেরি আর সিররি মানে উচ্চ স্বরে কেরাত আর মনে মনে কেরাত যদি এমামের কেরাত সিররি হয় মনে মনে হয় অথবা এমামের কেরাত না শুনতে পান তাহলে পড়তে হবে আর যদি এমামের কেরাত হ্যাঁ শুনতে পান পড়তে হবে না শুনে নেওয়াটাই তাদের কাছে পড়ার বিকল্প তারা দলিল হিসাবে একটি হাদিস পেশ করেছেন মানকান আলহ এমামুন যার এমাম থাকবে মানে যে ব্যক্তি মুক্তাদি আর ওর এমাম আছে নামাজে ফাকেরাতুল এমামে লাহু কেরাতুন এমামের কেরাতটাই তার জন্য কেরাত স্বরূপ তো এমামের কেরাত তার কেরাত স্বরূপ কখন হবে যখন শুনবে শুনলে শোনাটা তার পড়ার বিকল্প হইল এই হাদিস সহিনাজইফ এখানেও ইখতলাফ আছে এই দল যারা বলছে যে উচ্চস্বরে কেরাত আর আস্তে কেরাতের মাঝে পার্থক্য করব উচ্চস্বরে কেরাত হলে পড়তে হবে না আর আস্তে কেরাত যদি হয় মনে মনে হয় তাহলে মোক্তাজিদ পড়তে হবে তারা এই হাদিসকে সহি বলছে পক্ষান্তর ইমাম বুখারি ইমাম শাহি যারা বলছেন জোরে হোক আর আস্তে হোক আহ তারা বলছেন যে না সবসময় কি করতে হবে ইমামকে না মোক্তাদিকে শরফাতাপুর তারা বলছেন যে মনকান আল্লাহ ইমাম ফাকিরাতুল ইমাম আল্লাহ কেরাতুন এই হাদিস হাসান নয় সহি নয় বরং জয়ীফ তাদের কাছে সামনে যে হাদিসটা বললাম এই হাদিসটাতে আসি কোন হাদিসটা নবী করিম সাল্লাম বললেন যে মনে হচ্ছে যে তোমরা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ছো লাল্লাকুম তাকরাউনা খালফা ইমাম সাহাবার বললেন হ্যাঁ আমরা তো পড়ছি কালা তখন নবী সাল্লাম বললেন তোমরা এরকম করবে না ইল্লা ফাতে তবে সুরা ফাতে সুরা ছাড়া অন্য কোন সুরাতে রাত পড়বে না কারণ সুরা না পড়লে নামাজ হয় না হাদিস সহি কাছে যারা বলছে জোরে হোক কেরাত আর আস্তে কেরাত হোক সুরা ফাতেহা পড়তে হোক ঘটনা ফজরের ছিল আর নবী সাল্লাম বললেন যে তোমরা সুরা ফাতে অবশ্যই পড়বে তাহলে ইমাম বুখারি রহমতুল্লাহ নিকট ইমাম শাফের নিকট আর এই এই পথের ওপর যারাই আছেন আর তার আগে সাহাবাই আমরা অনেকে ছিলেন যেমন আবু হরিরা ওবাদাইবিন সাহমেদ বর্ণনাকারী হাদিসের তারা বলছেন যে হাদিস এটা সহি এবং পড়তে হবে আবুহার রাজি আল্লাহ তালানহকে ফতুয়া জিজ্ঞাসা করা হইত যে ইন্না না কোন আহিয়ানান ওয়ারা আল ইমাম তার ছাত্র জিজ্ঞেস করছেন যে আমরা তো মাঝে মাঝে এমামের পিছনে থাকি সব সময় তো একাও পড়ি না আর সবসময় এমামতিও করি না মুক্তাদি হয়ে নামাজ পড়ি তো মুক্তাদি হয়ে নামাজ পড়লে আমরা কি করব তখন তিনি বলেছিলেন ইকরা বেহাফি নফসে কায়া ফার্সি হে পারস্য দেশের লোক হে পার্সিয়ান তুমি মনে মনে পড়ে নেবে তুমি মনে মনে পড়ে নেবে এটা কার মত আবু রাজি আল্লাহ হাদিসের বর্ণনাকারী এবং এই ফতুয়াই তিনি দিতেন তাহলে সাহাবাই কেরামদের মধ্যে ফতুয়া এরকম ছিল আবু অন্যান্য সাহাবাই কেরামদের অনেক সাহাবাই কেরাম ফতুয়া এর ভিন্ন ছিল সেটা ছিল যে জোরে হইলে এমামের কে জোরে হইলে পড়বেন না আর আসতে হইলে পড়বেন বেশ কিছু সাহাবাই কেরামরা এই ফতুয়ার উপর ছিলেন যাদের কথা আমি উল্লেখ করবো ইনশাল্লাহ সময় এই হাদিস যে হাদিসটি এখন আলোচনা হল এই হাদিসটি ইমাম দার কুতুনি বলছেন ইসনদ হাসান ইমাম বুখারি বলছেন হাদিস শাহি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন এবিন হেব্বান আর ইমাম আহমদ এই হাদিসটিকে জয়ীব বলেছেন মোসনাদি আহমদের লেখক সংকলক এমাম আহমদ রহমতুল্লাহ চার এমামের তিনি এই হাদিসটিকে জয়ী বলেছেন এই জন্য এমাম আহমদের মতে আর এমাম মালিকের মতে কি তাদের মত মোক্তাদিদের ক্ষেত্রে যারা ইমামের পিছনে নামাজ পড়ে তাদের ক্ষেত্রে যদি শোনে তাহলে পড়তে হবে না জাহরিকে রাতে শোনে নেওয়া যথেষ্ট আর যদি না শোনে তাহলে পড়তে হবে চার এমামের মধ্যে দুই এমামের মত এটা সিরি আর জেহারি তারা পার্থক্য করেছেন মোক্তাদিদের ক্ষেত্রে পক্ষান্তরে এই হাদিস ইমাম আহমদ ছাড়াও ইমাম আহমদ কি বললাম যে কে এই বলেছেন আমার ছাড়া যারা কোরআন সরান অনুসারী ওলামা এমন নয় যে তারা মজাবের তাসুব করেছেন তরফদারি করেছেন মজাহাবি গোড়ামি তাদের মধ্যে ছিল বা তারা মোকাল্লিব ছিলেন না এরকমও নাই যে অন্ধ অনকরণ করতেন তারা না তারা স্বাধীনভাবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইস্তিহাদ করেছেন তাদের একজন হচ্ছে ইমাবিন তাইমিয়া রহমতুল্লাহ আলম আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী তারা বলছেন যে এই হাদিস জয়ীফ নাসুদ্দিন আলম রহমতুল্লাহ আলাই জয়ীফ আবু দাউদে বিস্তারিত উল্লেখ করেছেন আর তিনি বলেছেন এই হাদিস জয়ীফ তার কাছে সেই জন্য তিনি বলছেন যে যারা এমামের পিছনে থাকবে তাদের শুনে নেওয়াই যথেষ্ট যখন শুনবে জেহরি কেরাতে পড়বে না আর সিরি কেরাতে পড়বে এই বিস্তারিত আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে যারা সহি হাদিসের অনুসরণের দাবি করি আমরা তাদের মধ্যেও যেন সংকীর্ণতা না থাকে মজাবধারীদের মতো মোকাল্লেদের মতো ঠিক আছে যারা বলছে যে ইমামের পিছনে কখনো পড়তে হবে না তাদের দলিল দুর্বল সুতরাং ওই ক্ষেত্রে আমরা কখনো অবকাশ দেব না যে পড়েন না পড়েন সবটাই ঠিক না এইরকম হতো চলবে না কিন্তু যখন শুনছে এমাম সাহেবের ফেরাত আর শোনার কারণে সে পড়ল না সুরা ফাতেহা তার নামাজকে বাতিল ঘোষণা করব এই সাহসিকতার সাথে বরং এইরকম দুঃসাহসিকতাই বলা যেতে পারে একেবারে জুরআতের সাথে যে নামাজ তোমার হবে না এরকম বলা ঠিক নয় এরকম বলা ঠিক নয় এই ক্ষেত্রে উদারতা থাকা উচিত কারণ ইজতিহাদ তারা করেছেন আর হাদিস সাহি না জয়ীফ এই ব্যাপারে আলমাদের মহাদেসিনদের আগে থেকে ইখতলাফ মতবিরোধ চলে আসছে সুতরাং যদি কেউ শোনে শুনতে পাচ্ছে আমামের কেরাত যার ফলে সে পড়ল না তার নামাজ হবে না এই রকম ফতোয়াবাজি করাও ঠিক না আর এর বিপরীতটাও ঠিক নাই আপনার যেটা সহি মনে হচ্ছে সেটা করেন আমি ব্যক্তিগত যেটা আমল করি সেটা হচ্ছে যে আমি যদি সময় পেয়ে যাই তাহলে পড়ে নি আর যদি কখনো বাই চান্স নাও পড়ার সময় পায় না পাই তাহলে আমি মনে করি না যে সুরা ফাতে পড়ার সময় পেলাম না আর পড়ছি পড়তে অনেক সময় ভারী মনে হয় ওইদিকে কেরাত চলছে আর যদি কেরাতের সাথে আপনিও পড়তে থাকেন তো পড়তে বড় ভারী লাগে ভারী লাগে না পড়তে পড়তে বাধা বাধা প্রাপ্ত হচ্ছেন আরে শুনছেন না পড়ছেন গোলমাল হয়ে যাচ্ছে এইরকম কষ্ট করে পড়া যুক্তিসঙ্গত নয় এই ক্ষেত্রে যদি সুরা ফাতে না পড়ে তো নামাজ হবে না এটা আমি বিশ্বাস করি না যার ফলে এই ক্ষেত্রে এইরকম সংকীর্ণতা যেন না থাকে যে আমরা হাদিস সুতরাং ওই ইমাম বুখারির মতের উপরে থাকতে হবে এমন সাফি তাহলে তো আপনিও তো ইমাম মোকাল্লেদ হয়ে গেলেন আর ইমাম আহমদের কেউ মোকাল্লেদ হয়ে গেলে যদি দোষ হয় তো এমন বুখারি মোকাল্লেদ হলে তো দোষ হবে একই কথাই পার্থক্য কিছু নাই সুতরাং ইস্তেহাদের ক্ষেত্রে যখন দেখবেন যে দলিল উনিশ আর বিশ বা আঠারো বিশ তখন বাড়াবাড়ি করবেন না ভালো যে কোনো মাসলার ক্ষেত্রে শুধু সুরাফাতের ব্যাপারটা নাই আঠারো আর বিশ আমার দলিল আঠারো আপনার দলিল বিশ সেই জন্য আমারটাকে একবারে বাতিল ঘোষণা করে দিবেন এমনটা করবেন না কিন্তু যখন দেখবেন যে পনেরো আর বিশ হ্যাঁ মেলা পার্থক্য আছে মেলা পার্থক্য আপনার বিশ একবার দলিল মজবুত আমার পনেরো বা আমার দশ তখন একেবারে দশটাকে ছাড়তে হবে হ্যাঁ ওই যেটা বিশ মজবুত দলিল তার উপরে চলতে হবে এইভাবে চললে আশা করি উম্মাতে মুসলিম আর গোড়ামি দূর হয়ে যাবে সংকীর্ণতা দূর হয়ে যাবে আর একে অপরের উপর কম হয়ে যাবে আর আমরা কোরআন হাদিসের কাছাকাছি আসতে পারব আর সবার উদ্দেশ্য থাকবে কোরআন হাদিসের কাছাকাছি ইমাম ইবিন তাইমিয়া রহমতুল্লাহ আলাই যদি সালাফি না হন আহলুল হাদিস না হন তো কোন আহলে দিসি নেই নাসিরুদ্দিন আলবানী যদি আহলুল হাদিস সালাফি না হয় তো কোন সালাফি নাই মানে কোরআন বিনা কোন শর্ত অনুসারী শর্ত নাই যে ইমাম আবু হানিফা বললেন কি বললেন সাফি বললেন কি বললেন না মালিক বললেন কি বললেন না ইমাম বখারি বললেন কি বললেন এসব শর্ত না বিনা কোন শর্তে কোরআন এবং হাদিসের গভীর গবেষণার মাধ্যমে বিনা শর্তে আল্লাহ এবং রসলের কথা মেনে চলা এটা হচ্ছে সালাফি তরিকা এটা হচ্ছে আহলে হাদিসের তরিকা আর এই তরিকার উপরে এই আমরা ছিলেন তারা এই ব্যাপারে ফতুয়ার ক্ষেত্রে বলেছেন যে সুরা ফাতেহা শুনলে সেই ক্ষেত্রে পড়া যাবে না সুতরাং তাদের মতের শ্রদ্ধা রেখে আপনি যদি তার উপর আমল না করেন তাহলে শ্রদ্ধা রাখেন যে তারা ইস্তেহাত করেছেন কিন্তু আমাদের আমাদের মত অথবা আমরা যে মতের উপর আছি সেটা হচ্ছে এইরকম যে পড়বো যেটা ইমাম সাফি ইমাম বখারির ইস্তিহাদ এর উপরে চলবো অসুবিধা নেই আপনি করেন যারা বলছেন যে কোনো সময় মুক্তাদি সুরা ফাতেহা পড়বে না হানাফি ভাইরা এক কথায় কোন সময় মোক্তাদি সোরা ফাতেহা পড়বে না তাদের দলিল সবগুলি দুর্বল যদি বলে কোরআনে কেন আল্লাহ বলেছেন যে যখন কোরআন পাঠ হবে চুপ থাকো কোরআন পাঠ হবে চুপ থাকো কোরআন পাঠ শুনবেন তাহলে তো চুপ থাকবে আর জোহরের নামাজে মনে মনে ইমাম পড়ে যে আপনি মনে মনে পড়বেন এখানে আবার চুপ থাকার কোন যুক্তিসঙ্গত মানে আপনার ইয়ে দলিল আছে কোন যুক্তি নেই হ্যাঁ সুতরাং এইসব আয়াত দিয়ে তাদের দলিল সেখানে নাই এইসব আয়াতের দলিল আছে ইমাম আহমদের এবং মালিকের দলিল আছে যারা বলছে উচ্চস্বরে যখন কেরাত হচ্ছে তখন চুপ থাকো কিন্তু হানাফি ভাইদের দলিল আয়াতে যে ওয়াইজা করে আল কোরআন আনসুল আল্লাহ আমন যখন কোরআন তেলাউত হবে তখন শোনে এবং নীরব থাকো এতে দলিল নাই জোহরে শোনেন না আসরে শোনেন না এগারো রাখাতে শোনেন না তাহলে চুপ কেউ থাকবেন যখন শুনছেন চুপ থাকেন এই ক্ষেত্রে আপনি পেশ করতে পারেন তারপরে আয়াত নামাজকেও সামিল আর সর্ব অবস্থাকে সামিল আম এজন্য ইমাম বুখারি এবং ইমাম শাফি তারা বলছেন যে নামাজের বিষয়টি খাস সোরা ফাতেহার বিষয় এখানে শুনলেও সুরা ফাতেহা ব্যতিক্রম পড়তে হবে তারা এইভাবে ব্যাখ্যা করেছেন তাদের আর কোরআন তেলাওয়াত হলে শুনতে হবে এটা সর্ব অবস্থাকে সামিল শুধু নামাজের ক্ষেত্রেই আপনার কোরআন তেলাও শুনতে হবে আর বাসাতে কোরআন তেলাও চলছে আর এইদিকে বন্ধুদের সাথে গল্প চলতে আছে হ্যাঁ আপনার কোরআন খানের যে তরিকা পাঁচজন সাতজন দশজন হাফেজ কোরআন বকসাচ্ছে তেলাওত করছে কেউ কারো কোরআন শোনে না তখন আয়াত আমল করা বুঝে আসে না বুঝতে পারছেন আমার কথা এই প্রচলিত কোরআন খানি বকসানোর তরিকা কি জায়েজ এই আয়াতের আলোকে যে আয়াতকে সুরা ফাতিয়া পড়তে দেব না এই এই ক্ষেত্রে পেশ করছেন একটু চিন্তা করে দেখুন তো ওয়াইদা করিয়াল কোরআন যখন কোরআন তেলাওত হবে ফাস্তা মেউলাহু তখন শোনো মনোযোগ সহকারে ও আনসেতু আর নীরব থাকো তাহলে তরিকা এটা হওয়া উচিত ছিল যে একজন পড়বে কারি হাফেজ আর বাকিরা বসে বসে শুনবেন বুঝতে পারছেন না তো কিছুটা পড়ুক আর তর্জমা করুক কিছু বুঝেন এটা আরো ভালো হয় তা না করে ভাগ করে নিয়েছেন পাঁচ পারা পাঁচ পারা পাঁচ ছয় ত্রিশ ছয় জন হাফেজ ভাগ করে নিয়েছেন আমার শেষ করলাম কোন আয়াত হাদিস দ্বারা এইরকম তরিকা জায়জ নয় হইচই করে একসাথে পাঁচজন সাতজন একই জায়গায় করান পড়ছেন একমাত্র শিক্ষার ক্ষেত্রে হইতে পারে মাদ্রাসার ছাত্র হাফেজ তারা মানে নিজের নিজের পড়ান মুখস্থ করছে তাদের কথা আলাদা তাহলে এই তরিকাতে কোরআন একসাথে পাঠ করা হয়েছে এটা ইয়াদ বিরোধী জাহিজ না এই তরিকা উপরন্তু কোরআন মাইয়াতের জন্য কোরআন দিয়ে বক্সন এই মশলায় তাতে মতবিরোধ রয়েছে আর সহি হচ্ছে যে দৈহিক এবাদত দিয়ে মাইয়াতকে নেকি পৌঁছানো এটা শরীয়ত সম্মত নয় নবী করিম সাল্লা সাল্লাম কখনো এরকম করেননি তার মেয়েরা ইন্তেকাল করেছে তার ছেলেরা ইন্তেকাল করেছে তার আপন জন ইন্তেকাল করেছে সাহাবিরা ইন্তেকাল করেছেন নবী সাল্লা সাল্লাম খোলাফারা সেদিন কেউ মাইয়াতের জন্য কোরআন খানি করে বক্সানো একদিনও করেননি তাহলে এই কোরআন খানি করে বক্সানোর তরিকা এদিক দিয়েও বিদাত যদিও বেশ কিছু সেন আলমরা কেয়াস করেছেন কিন্তু এবাদতে কেয়াস চলে না যে দান খায়রাত চলে সুতরাং কোরআন কোরআনটাও করে দান করলাম না টাকা পয়সার দান চলে হ্যাঁ হজুমরা চলে সেজন্য কোরআন খানি করাও চলে মাইয়াতের পক্ষ থেকে এটা এবাদতে কেয়াস এবং এবাদতে কেয়াস চলে না যুক্তি চলে না এবাদতে প্রুফ চলে এবাদতে প্রমাণ পেশ করতে হবে যে এই রকম এবাদতের নজির রসুল উল্লাহাম থেকে প্রমাণিত কিনা এই ছিল মুক্তাদিদের কেরাত আচ্ছা এমামের কেরাত আর কি নামাজের কেরাত এই সম্পর্কে ইখতলাফ আছে এটাও জেনে রাখা দরকার সাধারণ মানুষের হানাফি মজহাবে এমামের জন্য একাকি নামাজির জন্য সুরা ফাতেহা পড়া ফরজ রুকুন নাই তাদের কাছে ফরজ আর অজেবে পার্থক্য আছে আর তাদের মতে এটা হচ্ছে ওয়াজেব আর এটা ছেড়ে দিলে নামাজে ঘাটতি তো হবে কিন্তু হয়ে যাবে তারা বলছে লা সালাতা নামাজ কামিল হবে না অসম্পূর্ণ হবে আর এর খণ্ডনের জন্য হাফিজ মাহ রহমতুল্লাহ আল্লাহ পরের হাদিসটি এনে এসেছেন লাতুজির হাদিসটি নিয়ে এসছেন লাতুজির হাদিস যেটা ইবনে হেব্বান আর দ্বার কুতুনিতে আছে যে নামাজ চলবেই না অচল হবেই না এটা নাফিয়ে সেহাত মানে শুদ্ধই হবে না নাফিয়ে কামাল নাই তারা যেমন যুক্তি করেছে ইমান আল্লাহ যার আমানত নেই তার ইমান নেই মানে কামিল ইমান নেই ওই ওই হাদিসগুলিতে এইরকম অর্থ আছে কিন্তু এই হাদিসের ক্ষেত্রে এই অর্থ প্রযোজ্য নয় যেখানে কোন আয়াতে বা বলা হয়েছে না বলা হয়েছে সেটা অসম্পূর্ণতাকে না করা হয়েছে না একবারে শুদ্ধতাকে না করা হয়েছে কখনো কখনো শুদ্ধতার না করা হয়েছে শুদ্ধই হবে না আর কখনো কখনো তার পূর্ণতার না করা হয়েছে পূর্ণ হবে না তো এখানে এই হাদিস স্পষ্ট করে যে নামাজ হবেই না যদি সুরা ফাতিহা না পড়ে কিন্তু তারা বলছে যে এমাম হোক অথবা একাকি নামাজি হোক এমন কি যদি এমাম সাহেব সুরা ফাতিহা না পড়ে আর তিনটি আয়াত পাঠ করে নেয় যে কোনো জায়গা থেকে নামাজ হয়ে যাবে একাকি নামাজ পড়ছেন সুরা ফাতে মুখস্থ আছে তারপরে পড়লেন না কোথাও থেকে তিনটি আয়াত বা তিনটি আয়াত সম পরিমাণ একটা লম্বা আয়াত পড়ে নেন তাদের কাছে নামাজ হয়ে যাবে এটা তাদের ফেকার ফতুয়া কিন্তু নবী করিম সাল্লাহাম জিন্দগিতে একদিন এক রাখাত নামাজ এরকম পড়েননি এটা এরও তো একটা নজির থাকতে হবে যে উল্লাহ কোনো একদিন এইরকম নামাজ যে সুরাফাতে মুখস্থ আছে নিজে অথবা কোন সাহাবি মুখস্থ আছে তারপরে বলছেন অসুবিধা নেই সুরাফাতে আজকে পড়িও না তিনটি অন্য আয়াতে নামাজ পড়ে নাও তুমি একাই অথবা আমতি করে দাও আচ্ছা এরকম নজির নাই তারপরে ফেকার ফতুয়া কেন এরকম হবে যে এটা ওয়াজেব ফরজ নাই তাহলে এই ফতুয়া ভুল বাকি আইমা কেন এমাম শাফি মালিক এমাম আহমদ মহাদিসিন সকলে বলছেন যে এমাম আর একাকি নামাজি যদি সুরা ফাতেহা না পড়ে নামাজ হবে না নামাজ হবে না ভাষ্যকারে যেন লিখছেন মক্তাদির ক্ষেত্রে মক্তাদির ক্ষেত্রে আবার ফিরে আসে আম্মাল এমাম মালিক ফায়ারা কেরাতিল ফাতেহা ফিসিরিয়া এমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে সুরা ফাতেহা পড়া ফিসিরিয়া চুপি কেরাতে যখন মনে মনে কেরাত হবে সিরি নামাজ এইরকম সিরি নামাজে সুরা ফাতেহা পড়া ফরজ ও আদাম মশরুয়াতিহা ফিল জাহরিয়াতি আর উচ্চস্বরে যখন কেরাত হবে তখন সুরা ফাতেহা মক্তাদের জন্য পড়া শরীয়ত সম্মত নয় এটা ইমাম মালিকের মত এটা হচ্ছে ইমাম মহাদের মত আর তা তিনি বলছেন যে নাহাজ আল কৌল তাজতামি আদিল্লাতুল ফারিকান এতে দুই রকমের দলিলগুলির সমন্বয় হয়ে যাবে দুই রকমের দলিল কেমন দুই রকমের দলিল হচ্ছে যে এক রকম দলিল যখন কোরআন পাঠ হবে তখন চুপ থাকো আর আরেক রকম দলিল হচ্ছে যে সুরা ছাড়া নামাজ হয় না তো দুটো সমন্বয় করব কি যে যখন শুনবো উচ্চ স্বরে শুনছি এখন তখন পড়া চলবে না আমল হয়ে গেল ওয়দা করিয়া ফানসুত ওয়দা করিয়াল কোরআনো ফস্তামে আনসুতর আমল হয়ে গেল আর সোরা ফাতেহা ছাড়া নামাজ হান এর উপর আমল হয়ে গেল কিসে যখন শুনছেন এমাম মনে মনে পড়ছে না আমি মনে মনে পড়ছি মুক্তাদি কোনো অসুবিধা নেই এমামেরও ডিস্টার্ব করলো না আমারও কোনো ডিস্টার্ব নেই পড়তে চার এমামের দুই ইমাম এমাম মালিক এমাম আহমদ আর তারা সকলে কোরআন সোনার অনুসারী ছিলেন তারা নিজেরা কারো মোকাল্লেদ ছিলেন না আর তারা মজহাবের কোন রকমের ভিত্তিও রেখে যাননি গোড়াপত্র রেখে যাননি যে আমরা এইসব তরিকে আবিষ্কার করে গেলাম বরং তারা নিজের ইস্তেহাত মোতাবেক ফতোয়া দিয়ে গেছেন লোকেরা পরে গোড়ামি করে এক একটা তরিকে অন্ধভাবে ধরেছে এই অন্ধত্ব জায়েজ নাই কিন্তু ওলামাই কেরাম থেকে উপকৃত হওয়া যে তাদের ইস্তেহাদকে সামনে রাখলাম তারপর তাদের দৃষ্টিকোণটা স্টাডি করে দেখে নিয়ে যেটা কোরআন সন্ন্যার কাছাকাছি তার উপর আমল করলাম এটা ছিল আমাদের উচিত করণীয় এমাম আহমদের দৃষ্টিভঙ্গি কি এমাম আবু হানিফার দৃষ্টিভঙ্গি কি এমাম মালিকের দৃষ্টিভঙ্গি কি এমাম শাফির দৃষ্টিভঙ্গি কি এমাম বোখারি কি বলতে চেয়েছেন এটা আমরা পড়ে নিয়ে তারপরে সেখান সেটাকে কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখলাম যে কোন মতটি কোরআন এবং হাদিসের নিকটবর্তী যেটা কোরআন হাদিসের নিকটবর্তী ওটাকে নেব সে আবু হানিফার সাথে গিয়ে মিলে যাক বা সাফির সাথে মিলুক অথবা মালিকের সাথে মিলুক আর আহমদের সাথে মিলুক আর এমাম বুখারির সাথে মিলুক এটাই ছিল মুসলিম জাতির তরিকা কিন্তু না এক ইসলামকে চার ভাগে ভাগ করেছে আমরা ভাই এই নামাজ পড়ো তোমরা ওই নামাজ পড়ো ওরা ওই নামাজ পড়ে না এটা ইসলাম নাই এটা ইসলাম নাই এখন আলহামদুলিল্লাহ এমন অলমা হতে পারে এবং ইস্তেহাদ না করতে পারবে যারা আগের ইস্তেহাদ করেছেন তাদের কথাগুলিকে সামনে রেখে বিবেক বিবেচনা তো করতে পারবেন যে কোনটা সহি হাদিসের কাছাকাছি কোনটা দলিলের দিক থেকে মজবুত এতটুকু করার মতো যোগ্যতা অনেকের আছে সাধারণ লোকের নাও থাকলো বড় বড় আলেমদের আছে সুতরাং আলেমদের করণীয় হচ্ছে এইভাবে মানুষকে গাইড করা মানুষকে বিভ্রান্ত না করা যে আমরা অমুক মজাবের লোক ওরা অমুক মজাবের লোক এটা বিভ্রান্ত করা আর ভাই আমরা কোরআন এবং সামনে রেখে দেখলাম আইম্মা কেরাম ইখতলাফ করেছেন কিন্তু মনে হচ্ছে যে অমুক এমাম সাহেবের মতটি সহি হাদিসের কাছাকাছি সুতরাং সেই মোতাবেক আমল করুন এটা হচ্ছে সঠিক দিক নির্দেশনা এইভাবে আলেমদেরকে জনসাধারণদের গাইড করা উচিত সুরা ফাতেহার আলোচনার পরে আশা করি যথেষ্ট এই আলোচনা যদিও সুরা ফাতেহা নিয়ে বড় বড় কিতাব লিখা হয়েছে সুরা ফাতেহা যে ইমামের পিছনে পড়া এই বিষয়ে শুধু উর্দু বাংলায় নয় আরবিতে এর চাইতে বড় বড় কিতাব লিখা হয়েছে ইমাম মহতুল্লাহ আল কিতাব এসে জুজুল কেরাত খালফাল ইমাম এটি কিতাবই শুধু ইমামের পিছনে কেরাত পড়ার ব্যাপারে তিনি লিখেছেন আর এছাড়া ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলের কিতাব রয়েছে সুরা ফাতেহার ওপর ইমাম ইমনি তাইম রহমতুল্লাহ আলাই তার ফতোয়া যে সাঁত্রিশ ফতোয়ার কিতাব রয়েছে ফতোয়া তাতে আশি পৃষ্ঠায় শুধু লিখেছেন সুরা ফাতেহা ইমামের পেছনে পড়া যাবে কি যাবে না এই বিষয়ের উপর আমরা যখন এগুলি পড়িনি দেশে পড়াশোনা করেছিলাম এই কিতাবগুলি চোখে দেখিনি শুধু শুনতাম অথবা অনেক সময় শুনিনি তখন আমাদের অনেক সংকীর্ণতা ছিল যেটা আমাদের ওস্তাদরা বলে দিয়েছে আর যেটা যে যে তরিকার উপর হানাফি হানাফি তরিকার উপর আহলেদিস আহলেদিস তরিকার উপর বড়ই শক্ত তখন কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে এর উপর একটা আর্টিকেল লিখার জন্য দেওয়া হয়েছিল তখন আমাদের যুগে নিয়ম ছিল যে এক একটা আর্টিকেল লিখতে হবে ওতে বিশ মার্ক বিশ মার্ক থাকবে যেটা রেজাল্টের সাথে ওটাকে সামিল করা হবে তো আমার বিষয়বস্তু ছিল সুরা ফাতেহা পেছনে পড়বে না পড়বে না মুক্তাদি এর ওপর লিখতে গিয়ে অনেক পড়াশোনার পরে দেখলাম যে এইরকম সংকীর্ণতা মোটেই জায়জ নয় দেখলাম যে বিপরীত দলিলগুলি দেখলাম যারা মধ্যমপন্থী তাদের দলিলগুলি দেখলাম হ্যাঁ, সমস্ত আইমাইকেরামদের দলিলগুলি দেখার পরে দেখলাম যে সুহান আল্লাহ এই ক্ষেত্রে সংকীর্ণতা মোটেই জায়জ নাই আর তখন থেকে আমি যদিও আমি ওই যে আমার বিসমার্কের এতে ওস্তাদ বলছিল ইমাম ইবে তাইমিয়ার মত ইমাম আহমদের মতের ওপর উনি খুব জোর দিয়েছিলেন কিন্তু আমি ওর বিপরীতে লিখেছিলাম কারণ আগে থেকে মগজে ওটাই ঢুকেছিল আর পড়াশোনা করলেও এমাম সাফির মত এমাম বখারির মতকে আমি প্রাধান্য দিলাম হ্যাঁ যাতে আমার ২০ নম্বরের দুই নম্বর কেটেছে আঠারো নম্বরই পেয়েছি হ্যাঁ তারপরেও আমি আমার মতের উপর তখন শক্ত ছিলাম কিন্তু পড়াশোনাতে ফায়দাটা এই হলো যে আশি পৃষ্ঠা ইবিনে তাইমিয়ার পড়লাম ওইদিকে ইমাম বোখারি জুজুল কেরাত পড়লাম ওইদিকে আবু হানিফার কিতাবের হানাফি মজাহের ফেকা পড়লাম সবগুলি পড়াশোনা করে দেখলাম যে মধ্যম পন্থা যারা অবলম্বন করেছে তাতে কোনো দোষ নেই আর যদি কেউ সুরা ফাতেহা পড়ার সময় পড়ে নাই তাদের উপরে আমার কোনো আপত্তি নেই বরং আমি এখন পর্যন্ত সুরা ফাতেহা পড়ার চেষ্টা করি পড়ার চেষ্টা করি আমি পেছনে এবং সতর্কতামূলক পড়তেও বলি যদিও শুনছেন তারপরেও দলেন আমিন বলার পরে সতর্কতামূলক পড়ে নিতে বলি কিন্তু এই ফতোয়াবাজি করি না যে একজন মানুষ যখন সুরা ফাতেহা শুনলো তারপরে পড়লো না তারপরেও তার নামাজ বাতিল হয়ে যাবে হবে না নামাজ এরকম ফতোয়া দিনে এরকম শক্ত ভূমিকা রাখি না কারণ এটাও এক ধরনের গোড়ামি যাদের থেকে আমাদের মুক্ত হওয়া উচিত আবার বলছি আবার আর একটা কথা বলি কারণ আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে নামাজের হেফাজত করা যে যারা মোটেই সুরা ফাতেহা পড়েন না তাদের নামাজ বিপদে আছে সুতরাং আল্লাহর অস্তে কমপক্ষে এগারো রাখাত নামাজে যে শুনছেন না তখন সুরা ফাতেহা অবশ্যই পড়বেন যদি সুরা ফাতেহা না পড়েন কাল কিয়ামতে হয়তো বড়ই আফসুস আক্ষেপ করতে হবে কারণ প্রথম পরীক্ষাতে যেটা প্রথম সাবজেক্ট তাতে ফেল করে যাবেন নামাজে ফেল করে যাবেন এমনটা যেন না হয় মজহাবি গোড়ামি করে হানাফিদের এক শ্রেণীর বিদাতপন্থীরা সবাই বিদাতপন্থী নয় কিন্তু এক শ্রেণীর বিদাতপন্থীরা জাল হাদিস পর্যন্ত করেছে হেদায়ের ভূমিকাতে আছে এই ধরনের হাদিসগুলি এক মিথ্যুক তাদের হাদিস গড়েছে এরা কি মান কারা খালফাল এমামে মোলেয়া ফুহনার যদি কেউ এমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তার মুখে আগুন দেওয়া হবে আর এই হাদিস আমি শুনেছি ওয়াজ মাহফিলে বিদাতি মলবিদের এদের যারা বিদাতি মজহাবি গণামি যারা করে আর মজহাবি গণামি করাই বিদাত মজহাবের পক্ষপাতিত্ব আমি কোরআন হাদিসের পক্ষপাতিত্ব করি না মজহাবের তরফদারি করি এটা বিদাত শুনে রাখেন ভালো করে আমি যদি কোরআন হাদিসের খেদমত আমার উদ্দেশ্য না থাকে কোরআন হাদিসের পক্ষপাতিত্ব না করি মজহাবের তরফদারি পক্ষপাতিত্ব করি তাহলে এটা হচ্ছে বিদাত জঘন্য বিদাত তো এইরকম মলবিদের আলেমদের আর বক্তাদের সংখ্যায় বেশি তাদের মুখ থেকে শুনেছি আর হৃদয়ের ভূমিকা তো আছে যদিও তারপরে ভাষ্যকার লিখে দিয়েছেন বা সারাবে কায়ার যে সারা ভাষ্য লিখেছেন আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই তিনিও লিখেছেন এই হাদিসগুলি জাল হানাফি বড় বড় মহাদিসরা লিখেছেন এই হাদিসগুলি জাল মামুন বিন আহমদ মিথুক এরাকি এই হাদিস গড়েছে যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়লে মুখে আগুন দেওয়া হবে আমার পিছনে এই মিথ্যা হাদিস গড়েছে এমন কি হাদিস গড়েছে এমাম আবু হানিফার প্রশংসায় আর এমাম শাফির কুৎসায় এই মিথ্যুক গড়েছে তাদের পরিণাম আল্লাহর কাছে জাহর হয়ে গেছে যারা জেনে শুনে মিথ্যা কথা বলেছে আল্লাহর দিন সম্পর্কে আর বলবে কিয়ামত পর্যন্ত তাদের পরিণাম কি হবে কিয়ামতের দিনে সবাই দেখতে পাবেন তো কথা হচ্ছে যে এই জাল জৈফ থেকে সতর্ক করার জন্য আপনাদের বলি দিলাম আর এক বক্তা আসবে আমি আজকে কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করলাম আপনাদের সামনে আর আমার কথা শুনবেন আর এক বক্তার কথা শুনবেন ওয়াজ মহফিল সুরাফাতে আমার পিছনে পড়লে মুখে আগুন দেওয়া হবে কেমতের দিন তখন তো সাধারণ মানুষ আপনি তো বিব্রত হয়ে যাবেন আরে এত বড় আলেম আর যার ভিজিট তার যার যার একদিনের ওয়াজ মহফিল আনলে দশ হাজার টাকা লাগে ইন্ডিয়া বাংলাদেশে আর সে বলছে যে সোরাফাতিয়া পড়লে মুখে আগুন দেওয়া হবে তাহলে কেন সোরাফাতিয়া পড়বো এই জন্য কোন একজন সালাফের এমাম আমি নামটা ভুলে যাচ্ছি তিনি বলেছেন যে কেয়ামতের দিনে আমাকে দুটো কাজে যদি অপশন দেওয়া হয় কথাটা মনে পড়লো খুব যুক্তিসঙ্গত শুনে রাখেন তিনি বলছেন যে কিয়ামতের দিনে আমাকে যদি এখতিয়ার দেওয়া হয় অপশন দেওয়া হয় যে এটা চয়েস করো না এটা চয়েস করো যদি আমাকে বলা হয় যে মুখে আগুন নাও কারণ তুমি সুরাফাতে পড়েছ এটা একটা অপশন আর একটা অপশন হচ্ছে যে তোমার নামাজ বাতিল হয়নি কেন তুমি সুরা ফাতেহা পড়লা না সুরা ফাতেহা পড়নি তাই তোমার নামাজ বাতিল হয়নি এটা একটা আর আরেকটা হচ্ছে সুরাফাতে কেন পড়েছ তোমার মুখে আগুন তা আমার কাছে কোনটা হালকা তিনি বলছেন যে আমার কাছে মুখে আগুন নেওয়া হালকা কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ যেন এই কথা না বলেন যে তোমার নামাজ বাতিল তার নামাজ বাতিল হলে চিরকালে জাহান্নামি আমি জাহান্নামি হতে চাই না বুঝতে পেরেছেন কারণ তিনি জানছিলেন যে এটা জাল কথা মুখে আগুন দেওয়ার হাদিস জাল আর সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এটা হাদিস সহি সুতরাং কিয়ামতে যেন এই আশঙ্কা আমার না থাকে যে আমি নামাজ তো পড়ে গেলাম কিন্তু কবুল হলো না আল্লাহ বলছেন তোমার নামাজ বাতিল এমনটা না হয় এই অপশন আমি চাই না বুঝতে পেরেছেন তাহলে এরপরে কখনো এরকম কাজ করবেন না তারপর অনেকে আছেন আলোচনা শুনছেন কিন্তু নিজেকে গিয়ারে দিয়ে রেখেছেন মানে নীরব নামাজ পড়ে অভ্যাস বিদাত নিলেন আর বুকে হাত বাঁধলেন সানা তো পড়লেন আর পড়লেন অটোমেটিকলি মাসলা জানছেন যদি আপনাদের জিজ্ঞেস করা হয় কি পড়লে নামাজ হবে না না পড়লে নামাজ হবে আচ্ছা, না শুনেছি তো হবে না কিন্তু আপনার আমল ওই রকমই চলছে ওই বিদাতি আমলই চলছে এখনো সুরা ফাতিহা পড়েন না তাহলে শোনার সাথে আমল চেঞ্জ করতে হবে দশ বছর বিশ বছর ধরে ওই যে একটা খারাপ অভ্যাস হয়ে আছে নীরব থাকা সানা পড়ে নীরব থাকা এই বদ অভ্যাস যেন না থেকে যায় সোরাফাতে পড়েন আপনি এখন থেকে শুরু করেন সোরাফাতে পড়েন আমি আপনাকে চাপ সৃষ্টি করেছেন না জেহরির ব্যাপারে উচ্চ স্বরে কেরাত হচ্ছে তখন বলছি না কিন্তু কমপক্ষে যখন মনে মনে কেরাত হচ্ছে অথবা শুনছেন না অবশ্যই পড়েন আর না হলে আবার বলছি যে কেমতের দিন আক্ষেপ যেন না করতে হয় যে নামাজ কবুল হয় এবারে আসি বিসমিল্লা সম্পর্কে হাদিসে ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর কানু ইফতাতিহুনা আস-সালাতা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুত্তাফাকুন আলাইহি زاد مسلم لا يذكرون بسم الله الرحمن الرحيم في اول قراءه ولا في اخرها وفي روايه لاحمد والنسائي وابن خزيمه لا يجهرون بسم الله الرحمن الرحيم وفي اخرى لابن خزيمه كانوا يسرون وعلى هذا يهمل النفي في روايه مسلم খেলাফান লেমান আল্লাহা আনাস রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এবং আবু বাকর ওয়া ওমার এবং ওমার কানু ইয়াফতা তেহনা সলাতা তারা সলাত আরম্ভ করতেন নামাজ শুরু করতেন কি দিয়ে বিলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন দিয়ে মানে তাদের নামাজ শুরু হইত প্রথম কথা তকবির তাহারিমা হইতো সানাও হইত সে সুহানাকা হোক বা আল্লাহ বাইদ বাইনি হোক বাইনি অজাহাত ওয়াজিয়া হোক যে ইস্তেফতার দোয়া সেটা হইতো কিন্তু যখন সুরাকেরাত শুরু করতেন তখন কি দিয়ে শুরু করতেন আলহামদুলিল্লাহ আলমিন দি আর কোরআনে করিম শুরু করার পূর্বে আউজবিল্লা পড়তে হবে এটা হচ্ছে কোরআনই নির্দেশ আল্লাহ বলছেন ফাইজা কারাত আল কোরআন রাজিম যখন তোমরা হ্যাঁ কোরআন তেলাওত করবে তখন বিতাড়িত শৈতান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবে আউজুবিল্লাহ শৈতান রাজিম পড়ে নেবে আউজুবিল্লাহ পড়বেন আর মনে মনে বিসমিল্লা পড়বেন কিন্তু উচ্চ স্বরে বিসমিল্লা দিয়ে শুরু করতেন না রসুল্লাহাম আবুবাক আর ওমার তারা কি করতেন নামাজ শুরু করতেন মানে উচ্চ স্বরে কেরাত যে শুরু করতেন কি দিয়ে আলহামদ থেকে শুরু করতেন তাদের কেরাত শুরু হইতো ইস্তেফতা পড়ে নেওয়ার পরে আউজুবিল্লা বিসমিল্লা মনে মনে পড়ে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই দিয়ে শুরু হইত বিসমিল্লা এক কথা বিসমিল্লা পড়তেন না জোরে এই হাদিসটি মোত্তাফাকুন আলে বখারি মুসলিমের হাদিস জাদা মুসলিম মুসলিমে রয়েছে লায়াজ করুন বিসমিল্লাহ রহমান রাহিম তারা বিসমিল্লাহ রহমান রাহিম উল্লেখ করতেন না উচ্চারণ করতেন না ফি আউ্বালে কেরাতিন কেরাতের শুরুতেও না ওলাফি আখের কেরাতের শেষেও না তার মানে সুরা ফাতেহার আগেও না আর সুরা ফাতেহার শেষে যে আরেকটি সুরা শুরু করবেন সেখানেও না কোন সুরা শুরু করার পূর্বে বিসমিল্লা তারা পড়তেন না কথাগুলি একটু অস্পষ্ট তাই না অস্পষ্ট না লায়েজ করুন না তারা উল্লেখ করতেন না মানে উচ্চস্বরে উল্লেখ করতেন না নাকি আসতে উল্লেখ করতেন না অস্পষ্ট না খানিকটা স্পষ্ট হাদিস আসছে একটি হাদিস অপর হাদিসের ব্যাখ্যা করে অফির আহমদা আর একটি মুসনাদ আহমদের রিবায়তে আছে নাসাইতে আছে ইবনে খোজাইমাতে আছে লাইয়াজহারুনা বিসমিল্লাহির রহমানির রহিম তারা বিসমিল্লাহ রহমান রহিম উচ্চ স্তরে পাঠ করতেন না এটা ক্লিয়ার না কে নবী সাল্লাম আবু হ্যাঁ তারা কি করতেন না বিসমিল্লাহ রহমানের উচ্চ স্বরে পড়তেন না তার মানে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলমিন এইরকম করতেন না অফি ওখরাল ইবনে খোজাইমা ইবনে খোজাইমার একটি রেবায়তে রয়েছে কানু ইউসির রুন আরো স্পষ্ট তারা বিসমিল্লা মনে মনে পড়তেন ইউসির রুন আস্তে আস্তে পড়তেন মনে মনে বিসমিল্লা পড়লেন তারপরে জোরে কেরাত শুরু করতেন আলহামদুলিল্লাহ আলমের জেহরি কেরাতে দেরি কেরাতে মাগরীবের প্রথম দুই রেখাতে এশার প্রথম দুই রেখাতে ফজর নামাজগুলিতে তারপরে জুমার নামাজে ঈদের নামাজে ইস্তেস্কার নামাজে সূর্য চন্দ্র গ্রহণের নামাজ এগুলি হচ্ছে জেহরি কেরাতের নামাজ হচ্ছে জেহরি কেরাতের নামাজ ইমাম ইবিন হাজার রহমতুল্লাহ বলছেন ও আলা হাজা মুসলিম মুসলিমের রেওয়ায়তে যে আছে যে বিসমিল্লাহ রহমান তারা উল্লেখ করতেন না উল্লেখ করতেন না অর্থ কি না হবে এটি অর্থ না হবে শেষ সাদিসে যেটা আছে মানে আসতে পড়তেন জোরে উল্লেখ করতেন না কানু ইসিরন এই অর্থই নিত লায়েজ করুন মানে লায়েজ হারুন লায়েজ করুন মানে কি হবে তাহলে লায়াজ হারুন জোরে পড়তেন না তারা খেলাফান আল্লাহ ইমাম ইবিন হাজার ইঙ্গিত করছেন এখান থেকে যে এই হাদিসটাকে কিছু কিছু লোকেরা বলেছেন যে এতে আপত্তি আছে মানে হাদিসটা দুর্বল কিন্তু এটা তার কাছে ঠিক না ইবিন হাজার রহমতুল্লাহ কাছে সেটা ঠিক না খেলাফান বিপরীত ওই সব লোকদের যারা এই হাদিসটিকে ব্যাধিগ্রস্ত বলেছেন মানে এর ইল্লত আছে রোগ আছে ব্যাধি আছে কথা বলেছেন এটা ঠিক নাই তিনি বলতে চেয়েছেন এ হাদিস দ্বারা কি প্রমাণিত হইল সোরা ফাতেহার পূর্বে জোরে কেরাত হইলেও বিসমিল্লা জোরে হবে না আসতে হবে আসতে হবে এই সম্পর্কে আইম্মা কেরামদের এখতলাপ আছে কিন্তু একমাত্র ইমাম শাফেই রহমতুল্লাহ আলাই আর শাফি ইমাম শাফির অনসারী যারা শাফি মজাহের মোকাল্লিদ তারাই শুধু জোরে কেরাতে বিশ্বাসী জোরে কেরাতে বিশ্বাসী জোরে কেরাত করে থাকে আর বাকি অন্য অন্যরা তারা মনে মনে কেরাত করে থাকে মনে মনে এমাম আবু হানিফা এমাম মালিক এমাম আহমদ মহাদিসান কেরাম আহলেদিসাও তারা বলছেন যে জোরে বিসমিল্লা পড়ার হাদিস সহি নয় যেসব দলিল পেশ করেছে জোরে বিসমিল্লা পড়া তারা সেগুলি সহি নয় জয়ীফ বরং আস্তে বিসমিল্লা পড়ার হাদিস হিসেবে সহি আর বোখারির হাদিস মুসলিমের হাদিস স্পষ্ট যে নসরুল্লাহাম আবু বাকর ওমর তারা আলহামদুলিল্লাহ রবিল আলমিন কেরাত শুরু করতেন উচ্চস্বরে কেরাত আর তার আগে বিসমিল্লা পড়তেন কারণ ভালো কাজের আগে বিসমিল্লা পড়তে হবে কিন্তু মনে মনে পড়তেন তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে তকলিদ মানে অন্ধ অনুসরণ কারো জায়জ নাই অনেকে আমাদের দেশের ভাইরা মনে করেন যে আমরা শুধু মনে হয় হানাফি মজাবের বিরুদ্ধে বিরুদ্ধে বলি ভাবে না এখানে কার বিপরীত গেল মশলা সাফির বিপরীত গেল সাফির মতটি দুর্বল বলে এটা দুর্বল সাফির মত সহি হাদিসের উপর নির্ভরশীল নয় এই ক্ষেত্রে হয়তো তার কাছে সহি হাদিস পৌঁছেনি এই বিষয়ে আর অন্য নাইমাইকেরামদের দলিল বেশি মজবুত তুলনামূলক সুতরাং যেটা সহি হাদিসের কাছাকাছি তার উপর আমল করতে বললাম যে মনে মনে বিসমিল্লা পড়বেন আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা বিভ্রান্ত করে জনসাধারণকে সৌদি আরব থেকে গিয়ে যদি কোন সহি মাসলার কথা বলেন যে এইভাবে নামাজ পড়া উচিত তাহলে আরে আরে জানো না আমরা হানাফি সৌদি আরব লোক সাফে মিথ্যা প্রমাণ হলো না সৌদি আরবের জোরে বিসমিল্লা পড়া হয় কোনদিন হারমাইন শরীফেন মক্কামুদ্দিনে শুনেছেন জোরে বিসমিল্লা যদিও একজন দুইজন এমাম আছেন এরকম তারা কখনো কখনো বিসমিল্লা জোরে পড়েন হয়তো দামামে এরকম কেউ শুনেছেন শুনেছেন কেউ মাঝে মধ্যে কখনো শুনেছেন তারা ওই রকম হয়তো দক্ষ আলেম নন প্রথম কথা এক নম্বর কথা যে তাদের এইরকম তাহাকে গবেষণা আছে নেই দুই নম্বর কথা কিছু এমাম আছে যারা আলহাসা এলাকার আছে আর আলহাসে কিছু সাফি আছে জন্মসূত্রে হয়তো সাফি সুতরাং ওই তরিকাটা ধরে আছে মাঝে মধ্যে ওর উপর একটু আমল করে অথবা মনে করে যে ওটাও হাদিস আছে যদিও জয়ীফ ওর উপর একদিন দুদিন আমল করি এরকম কিছু হইতে পারে জি হ্যাঁ জোরে বিসমিল্লা পড়া নামাজের মধ্যে পেরাতের পূর্বে সুরা ফাতেহার পূর্বে অন্য সুরার পূর্বে এটা সন্ন্যত নয় বরং এটা দুর্বল ভাষ্যকার বলছেন এই জন্য যে জাহাবাজ শাফি এলা অজু বিহা এমন শাফি বলছেন না জোরে বিসমিল্লা পড়া অজু আর জমহুরুল আলামা অধিকাংশ মাইকেরাম ওলামারা বলছে যে না জোরে পড়া যাবে না ওহু আমার বিউন আনিল খোলাফায় রাশেদিন এটাই খোলাফায় রাশেদিনের আমল রসুল্লাহামের পরে পরে ওমার ওসমান আলী খালাফ সালাফ খালাফ আগের পরের আর এটাই হচ্ছে বেশি ঠিক ইমাম রহমতুল্লাহ বিষয়ে কি বলেছেন শোনেন বলছেন আল মোদাওয়ামাতু আলাল জাহরে বিহা বিদা আতুন কেউ যদি কন্টিনিউ জোরে বিসমিল্লা পড়ে তাহলে বিদাত তাহলে কখনো কখনো যদি বিসমিল্লা জোরে পড়ে না তিনি বিদাত বলেননি যদিও দুর্বল একটু মতের দিক থেকে বা দলিলের দিক থেকে হয়তো মাঝে মধ্যে সপ্তাহে দুদিন একদিন বা এক দু অক্টে কখনো বিসমিল্লা জোরে পড়ে নাই জায়জ হইতে পারে কিন্তু যদি কন্টিনিউ কেউ বিসমিল্লা জোরে পড়ে তিনি বলছেন এটা বিদাত মুখালিফাতুল্লাহ সুন্নাতে রসুলিল্লাহ রাসুল্লাহামের সন্ন্যত বিরোধী কাজ ওয়াল আহাদিসুল মোসারাহাত জাহারি কুল্লহা মৌদুয়া আর বিসমিল্লা জোরে পড়ার মর্মে যে হাদিসগুলি এসছে সেগুলি সবগুলি জাল তিনি জয়ী শুধু বলেননি বরং জাল বলেছেন যেগুলি স্পষ্ট তাদের দলিল পেশ করে তারা সেগুলি সহি নয় একটি আরো মজবুত দলিল শুনেন যে সুরা ফাতেহার পূর্বে বিসমিল্লা জোরে পড়া যাবে না হাদিসে কুদ্সি আল্লাহ ফাকরবুল আলম সাদ করছেন হাদিস বুখারি মুসলিম আছে কালা রসুল্লাহ রসুল্লাহ বলছেন যে আল্লাহ পাকের সাদ করছেন কাসাম তু সলাতা আমি নামাজকে আমার মাঝে আর বান্দার মাঝে আধা আধি ভাগ করেছি আমি নামাজকে নামাজকে মানে সুরা ফাতে বুঝাতে চেয়েছেন এই জন্য সুরা ফাতে একটি নাম হচ্ছে সুরাত সলাহ সুরা ফাতেহার চোদ্দ বা তারও বেশি নাম উল্লেখ করেছেন ওলামারা তার মধ্যে একটি নাম হচ্ছে সুরাতুসলাহ সুরাতুল হামদ সুরাতুল শিফা সুরাতুল রুকুইয়া এগুলি হচ্ছে সুরা ফাতেহার নাম তো আল্লাহ পাক বলছেন যে আমি নামাজকে মানে সুরা ফাতেহাকে ভাগ করেছি আমার মাঝে এবং বান্দার মাঝে নিঃসাই নেই অর্ধা অর্ধে অর্ধেক আমার আল্লাহ বলছেন আর অর্ধেক বান্দার ফাইদা কালা সুতরাং বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলমী বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কোথা থেকে শুরু করলেন আলহামদুল থেকে শুরু করেছেন যদি বিসমিল্লা সুরা ফাহাতিয়ার অংশ হইত যেমন ইমাম সাফি বা সাফিরা বলে থাকে তাহলে আল্লাহ পাক বলতেন ফায়জা কাল আল্লাহ আব্দ বিসমিল্লাহ রহমান বুঝতে পেরেছেন তাহলে এই হাদিস স্পষ্ট যে বিসমিল্লা সুরা ফাহাতিয়ার অংশ নয় তবে বিসমিল্লা কোরআনে করিমের অংশ বিসমিল্লা কোরআন করিমের অংশ সুরান নামলের অংশ ইন্নাহমিন সুলাইমান ওয়া সুলাইমান আলাইহিস বিলকিসকে চিঠি লিখেছিলেন চিঠিতে প্রথমে ছিল বিসমিল্লাহ লিখা এই জন্য তরিকা হচ্ছে যে চিঠিতে আপনি বিসমিল্লাহ লিখবেন হ্যাঁ বিদাতিদের লক্ষণ হচ্ছে এলাহি ভরসা লিখা বিদাতিদের কাজ এর চাইতে জঘন্য বিদাতি হচ্ছে সাতশো ছিয়াশি লিখা সাতশো ছিয়াশির অঙ্ক বের করে হরে কৃষ্ণ হয় জানেন এর আগে আমি কোন বক্তব্য বলেছি অনেকদিন আগে বলেছি এজন্য আবার একটু রিনুয়াল করে দিলাম কারণ অনেক নতুন ভাই আসছেন সাতশো ছিয়াশি প্রথম কথা বিসমিল্লাতে উনিশটি অক্ষর নেই একটা আলিপকে যে রহমানের খাড়া আলিপ আছে ওটাকে ছেড়ে দিয়েছে আলিপ আর একটা অক্ষর বেরোবে সাতশো ছিয়াশি বেরোবে না সাতশো সাতাশি বেরোবে আর অক্ষরের অঙ্ক বের করা এটা আরবদের কাজ না আরবরা জানতোই না এটা পার্সিয়ানদের কাজ জি ইরানিদের কাজ ফার্সি ভাষা থেকে এটা এসছে আবজাদ হাওয়াজ হুত্তির যে অঙ্ক বের করা এটা আরবরা আগের যুগ জানত না এটা পারস্য দেশ থেকে ভারত উপমহাদেশে গেছে তারপর উপরন্ত আফসুসের কথা যে রহমানে রহমান আলী খাড়া আলিফ মিমের পরে আছে ওটাকে ছেড়ে দিচ্ছে ওখানে আর একটা এক আলিফে এক এক হয় নম্বর ওটা বাড়ত তাহলে সাতশো সাতাশি হইতো সাতশো সাতাশি করেনি ওটা ছেড়ে দিয়ে সাতশো ছিয়াশি করেছে আর সাতশো ছিয়াশি আমরা হিসাব করে আমি নিজে হিসাব করে দেখেছি বই পড়লাম প্রথম যারা লিখেছে এই বিষয়ে তারপর নিজে হিসাব করলাম আবজাদ হাওয়াজ হতি দিয়ে হরে কৃষ্ণ হা রা ইয়া কৃষ্ণর কাপ রা সে নুন আলিফ এই আটটা অক্ষরের অঙ্ক বেরোয় সাতশো ছিয়াশি তাহলে যেসব মুসলিমরা সাতশো ছিয়াশি গাড়িতে বাড়িতে চিঠিতে লিখে রেখেছে তারা কি লিখে রেখেছে বলুন তো দেখি হরে কৃষ্ণ লিখে রেখেছে কিভাবে জিন শয়তান আর মানুষ শয়তান মানুষকে বিভ্রান্ত করেছে কুফরি কথা না হরে কৃষ্ণ আরে সুহান আল্লাহ যেমন তৌহিদ আলহামদুল্লাহ যেমন তৌহিদ হরে কৃষ্ণ হরে রাম আর ইয়া গৌসুল আজম মাদাদ ইয়া গরিব নওয়াজ মাদাদ এগুলো শিরকুফরি কথা শিরকুফরি কথা বড় শির ছোট শির্ক নয় তাহলে সাতশো ছিয়াশি লিখলেন তার মানে বড় শির্ক লিখা আছে এই অবস্থায় মরে গেলে কোনদিন আল্লাহ মাফ করবে না হাদিসটা বড় লম্বা আছে এই জন্য ছেড়ে দিলাম তো আল্লাহ ফাকরাবুল আলম তাহলে আলহামদ দিয়ে সুরা ফাতেহাকে শুরু করেছেন যে ফাইজা কাল আব্দুবান্না বলে আলহামদুলিল্লাহ আলম বিসমিল্লা সম্পর্কে আরেকটা হাদিস পড়ে নেন তাহলে কথাটা কমপ্লিট হয়ে যাবে কারণ এই হাদিসটাই সাফেইদের দলিল যে বিসমিল্লা জোরে পড়তে হবে ওয়ান নোয়াইমেল মুজমির নোয়াইম মুজমির তাবেই বর্ণনা করছেন কাল সাল্লাই তো আমরা আবি হরিরা আমি আবু হরের পিছনে নামাজ পড়লাম আবু হরাজ তালা সাহাবি ইমাম ছিলেন ফাঁকা তিনি পড়লেন বিসমিল্লাহ রহমান রাহিম তিনি কি বললেন বিসমিল্লাহ রহমান সুম্মা কারা তারপরে পড়লেন বেউমিল কোরআন ফাতিহা তাহলে তিনি যে বিসমিল্লাহ পড়লেন মানে উচ্চ স্বরে পড়লেন এটা বুঝতে চেয়েছে হাত্তাইজা বালাগা ওয়ালাদ্দিন তারপরে যখন ওয়ালাদ্দিনে পৌঁছিলেন কালা আমিন আমিন বললেন তাহলে ইমাম আমিন বলবে আর বলবে আর বলতেন কুল্লামা সাজাদা যখনই সেজদা যেতেন কামা মিনাল জুলুসে আর যখন দাঁড়াতেন বৈঠক থেকে বসেছিলেন যখন দাঁড়াতেন আল্লাহ আকবর তাহলে সেজদায় গেলেও আল্লাহ আকবর বলতেন শেষদা থেকে যখন উঠতেন তখন আল্লাহ আকবর বলতেন সুম্মাইয়াকুল তারপরে বলতেন এজাজ সাল্লামা সালাম ফিরার পরে নামাজ থেকে সালাম ফিরার পরে তিনি বলতেন ওয়াল্লাজি নাফসি বিয়া দেহি সে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে ইন্নি আমি রসুল্লাহামের নামাজের সবচাইতে নিকটবর্তী নামাজ তোমাদেরকে পড়ে দেখাইলাম রাহন্না সাই ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছে ইবনে খোজাইমা হাদিসটি বর্ণনা করেছেন হাদিস সহি আর কেউ কেউ হাদিসটিকে জয়ীব বলেছেন ইমাম ইবিনে তাইমা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় এই হাদিসটি সম্পর্কে তখন তিনি বলেন ইত্তাফাক আহরুল হাদিস মহাদিসেন কেরামরা একমত আলা আন্নাহুল্লাম ইয়াসবত ফিল জাহারি বিল ফাতিহাতে হাদিসুন সারিহুন লাম ইয়াসবত ফিল জাহরে বিল ফাতিহা হাদিসুন ফাতিহার সাথে বিসমিল্লা যে জোরে পড়তে হবে কোন সহি হাদিস নেই স্পষ্ট কোন সহি হাদিস নেই ইন্নামা ইউজাদু সারিহান ফি আহাদিসা মওদুআ স্পষ্ট হাদিস যেগুলি রয়েছে বিসমিল্লা পড়া সম্পর্কে সেগুলি হচ্ছে জয়ীফ বাবা বা মজু তিনি বলছেন সেগুলি হচ্ছে মজু আচ্ছা এই হাদিসটি সম্পর্কে একটু জেনে রাখা প্রয়োজন যে এই হাদিসে যে নোয়াইম মুজমের আবু হরদি আল্লাহ তালানহ থেকে বর্ণনা করছেন এ হাদিস দ্বারা আরেকটি মাসলা যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে আমিনের মাসলা ইমাম আমিন বলবে ইমামের সাথে মোক্তাদির আমিন বলবে আর আরেকটি হাদিস বেশ কিছু হাদিস রয়েছে আমিন জোরে বলার হাদিসগুলি আসছে ইমাম হাকিম বাই হাকি হাদিস সহি বলেছেন আবু রাজি আল্লাহ তালানো থেকে ইয়াকুল আমিন ইয়ামুদ্দু বিহা উচ্চস্বরে আমিন বলতেন টান দিয়ে হাত্তা ইয়াসমা আহলুসাফিল আউ্বাল প্রথম কাতারের লোক শুনতে পেত নবী সাল্লাহ সাল্লামের বা ইমামের আমিন আর তারপরে বলছেন ফায়ার তাজুল মসজিদ মসজিদ বেজে উঠত মসজিদ বেজে উঠত এই হাদিসটি সম্পর্কে যে হাদিসটা বলছিলাম যে নোয়াইম মুজমের তাবেই আবুহের রাজি আল্লাহ তালান সম্পর্কে বর্ণনা করেছেন আবুহের রাজি আল্লাহ তালানোর সেটি আমল যে বিসমিল্লাহ রহমান তিনি পড়লেন অন্য অন্য সাহাবাইকে রাম রাশেদিন এর আগে যে বললাম তারা বিসমিল্লা জোরে বলতেন না সুতরাং এটাই হচ্ছে বেশি সঠিক আর যদি কেউ কখনো এরকম করে তাহলে সেই ক্ষেত্রে বিদাত বলা যাবে না তবে সন্ন্যত হচ্ছে রসুল্লাহ খলেফার দিনের অধিকাংশ সাহাবাহামদের বিসমিল্লা আসতে পড়া বিসমিল্লা সম্পর্কে আরেকটা হাদিস আছে সময় আছে আছেন وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قراتم الفاتحه فاقرؤوا بسم الله الرحمن فانها احدى اياتها رواه الدارقطني وصوب وقفه ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا قراتم الفاتحه যখন তোমরা সূরা ফাতিহা পড়বে তখন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো ফাইন্নাহ ইহদা আয়াতেহা কারণ এই বিসমিল্লাহ হচ্ছে সূরা ফাতিহার একটি আয়াত এই হাদিসটি যদি সহি হইতো তাহলে তো স্পষ্ট দলিল হয়ে যেত হ্যাঁ রাহত দারকুতনি হাদিসটি দারকুতনির সোনানে রয়েছে তবে এমাম দারকুতনি নিজেই বলছেন ওয়াসাউয়া ওয়াকফাহু যে হাদিসটি মৌকুফ মৌকুফ মানে নবী করিম সাল্লা সাল্লামের বক্তব্য নয় এটি হচ্ছে আবু হরিয়ার বক্তব্য এটা হচ্ছে ঠিক আর যারা কালা রসুল্লাহ বলেছে ভুল বলেছে রসুল্লাহ সেরকম বলেননি হাদিস মারফু মানে রসুল্লাহাম পর্যন্ত যেটা পৌঁছেছে আর মৌকুফ মানে যেটা সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাহলে এই বক্তব্যটি যে যখন তোমরা সুরা ফাতেহা পড়বে তখন বিসমিল্লা পড়ো কারণ বিসমিল্লা হচ্ছে সুরা ফাতেহার একটি অংশ বা একটি আয়াত এটা আবুহর রাজিয়াল্লাহ তালানোর মহৎ এই হাদিস আর বর্ণনাকারী কতিনি তাই বলেছেন সুতরাং এটা রসুল উল্লাহামের সাথে সম্পৃক্ত করা ঠিক নয় বরং আল হাদিস ও মৌকুফুন হাদিসটা হচ্ছে মৌকুফ ব্যক্তিগত মত আবু হেরজি আল্লাহ তালহর এর দ্বারা এতটা জানতে পারলাম যে সাহাবাইকার মধ্যে ইখতলাফ ছিল বিসমিল্লা পড়া সম্পর্কে ইখতলাফ ছিল আর এই ইখতলাফকে সামনে রেখেই মনে হয় যাতে করে সাফি ভাইরা অসন্তুষ্ট না হয়ে যায় যে এখানে যে কোরআন যে ছাপা কোরআনটা আছে সেই কোরআনে বিসমিল্লাহ রহমান রাহিমের পরে এক নম্বর আয়ের দেওয়া আছে খেয়াল করেছেন আপনারা কেউ আছে কোরআন এখানে হ্যাঁ দেখে নিতে পারেন বিসমিল্লাহ রহমানের পরে এক নম্বর আয়াত দেওয়া আছে আলহামদুলিল্লাহ আলফের পরে দুই দুই নম্বর আয়াত দেওয়া আছে আর এহদিন আসরাতুল মুস্তাকিম হ্যাঁ, আয়াত হয়ে তাহলে তাদের কাছে আলহামদুলিল্লাহ আর রহমান মালিক এটা হচ্ছে একটা আয়াত আয়াত সাতটা সবার কাছে আয়াতের অসংখ্যা হচ্ছে সাতটি এটা সবার কাছে তাহলে এইভাবে সাতটি হলো আর অন্যান্য আয়মাইকরামদের কাছে যেহেতু বিসমিল্লা একটি আয়ত নয় সুতরাং আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিক ইয়মুদ্দিন ইয়াকান আবুদ ইয়াকানস্তাইন এহদিন আসরাতুল মুস্তাকিম সেরাতদ্দিন আনম তালিহিম গাইরুল মকদুব আলহিম আলদ্দিন আরেকটি আয়ত তাহলে সেরাতিন আনাম তালিহিম গাইরুল মকদুব আলহিম আলদ্দিন এটা একটি আয়াত না দুটি আয়াত এটি ইখতলাফ যারা বিসমিল্লাকে আয়াত সামিল করেনি তারা এই দুটোকে দুটো আয়াত পেশ করেছে দিয়ে সাত পুরা করেছে আর যারা বিসমিল্লাকে একটি আয়াত বলেছে তারা এটাকে একটা আয়াত বলেছে সেরাতুল্লাহিম গাইল মকদুব আলিহিম আল্লাহ আলম এরপরে আমিনের বিষয় আসবে সুতরাং এখান থেকে ছেড়ে দিচ্ছি আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন এবং কোরআন হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি দান করেন কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাট ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা